বোকা জ্যাক ও রাজকুমারী সবকটা ঘোড়া আমি একা ছুটিয়ে এসেছি ও ওয়াও আমি খুবই বিস্মিত কিন্তু একজন খুশি হওয়ার রাজপুত্র কেন আমায় বিবাহ করবে আসলে আপনি হলেন রাজকন্যা এত অলঙ্কার এই প্রাসাদ এই সম্পদ সবই তো আপনার প্রাপ্য তাই না আমি এই কথাটা বলতে বারণ করেছিলাম ও কি রোম্যান্টিক ব্যাপার আর তাই আমার রাজকন্যা আমি আপনার পানি প্রার্থী পানি মানে হাত চাই তার মানে আমার বাকিটা সেই একাই থেকে গেল তাই তো বিলক্ষণ কি রাজকন্যা এই সময় আপনাকে বলতে হবে হ্যাঁ এই সময় আপনি আমার সুরেলা কণ্ঠে শুনতে পাবেন না না একটু দাঁড়াও না ও হেজেল দেখো তুমি হলে রাজার কন্যা তুমি বলতে পারো শুধু তোমার মেয়ে বাবা সেটা মনে রাখা অনেক সহজ তোমার সঙ্গে কথায় আমি পেরে উঠব না কাউকে তো বিয়ে করতে হবে নাকি এত যুবক এত মহান সব মানুষের সঙ্গে দেখা করলে ওহ বাবা আমি এমন কাউকে বিয়ে করতে চাই না যে তোমার মুকুটকে বিয়ে করতে চাই আমি তাকে বিয়ে করব যে আমাকে বিয়ে করতে চাই যে আমাকেই শুধু পছন্দ করবে যে আমাকে হাসাতে পারবে আর তোমার নিয়ম মেনে চলতে পারছি না আমার বিয়ের নিয়ম বাইরে বেরোবার নিয়ম কথা বলার বসার আও কিন্তু রাজকন্যাদের তো এইভাবেই চলতে হয় শুধু তাই নয় এই এই যে মহান লোকদের তুমি ধরে আনো এরা এত ভণ্ড এমন কাউকে আমি চাই যে হবে সহজ এবং সৎ যে হবে খুবই সরল শিশুর মতো খাঁটি মনের মানুষ আর সবচেয়ে জরুরি ব্যাপার সে নিজেকে নিয়ে এতটুকু লজ্জিত নয় খাঁচায় বন্দী হয়ে আছি বাবা এমন কাউকে চাই যে মজাদার আর যে আমাকে নিয়ে নাচবে ও তাহলে তো আমাকে একজন ভাঁড় খুঁজে নিয়ে আসতে হয় <sighs> মিস্টার ডাঙ্কেন পরের প্রার্থীকে নিয়ে এসো দেখা যাক আমায় ক্ষমা করবেন মহারাজ আর তো কেউ নেই রাজকন্যা তো সব পাত্রের সঙ্গে সাক্ষাৎ করে নিয়েছেন কি এটা কি করে সম্ভব আমিও তো অবাক হয়ে গেছি মহারাজ এই তো সবে এক মাসই হলো উনি এদের সঙ্গে দেখা করেছেন ও তোমার এই মজা করার স্বভাবটা আমার দারুণ লাগে ডানকান আমি বাধিত হলাম রাজকন্যা আপনি কি একটা চুটকি শুনবেন আমি আসলে মজা করতে ভালোবাসি ও না আরে তোমরা মূল বিষয় থেকে সরে যেও না সব পাত্রকে যখন নাকচ করে দিয়েছে তাহলে এখন কাকে ডাকা যায় আমার তো ধারণা এই যে এখন না হয় নাগরিকদের এই সুযোগ দেওয়া যাক ও অসম্ভব আর কি ঘটার বাকি রইল ঠিক আছে ডাঙ্কন তবে না হয় তাই হোক শোনো শোনো শোনো রাজকন্যা কোনো পাত্র পছন্দ করেননি তাই এখন সুযোগ এসেছে নাগরিকদের প্রাসাদে গিয়ে নিজেদের প্রমাণ করার মনে রাখবে শুধুমাত্র বিদ্যান আর ভদ্র সভ্য যুবকই প্রাসাদে প্রবেশ করতে পারবে আগামীকাল রাজকন্যা তার স্বামী নির্বাচন করবেন এবার পরের শহর তোমরা শুনতে পেলে কি এই এক আশ্চর্য সুযোগ ভাবো তো কত সম্পত্তি পাওয়া যাবে যদি তোমাদের মধ্যে থেকে রাজকন্যা কাউকে বেছে নেয় আমার দুই ছেলেই বিদ্যান আর ওদের আমি নিজে মানুষ করেছি ও অবশ্যই বাবা তুমি বিদ্যান বললে না তুমি তো জানোই হিসেব রাখতে আমি খুবই পটু আর আমি তো ল্যাটিন ভাষাটা জানি ঠিক অন্য যে কোনো ভাষার মতো আমি তো আবার সেলাইও করতে পারি আর আমি তো আবেগ প্রবণ আর সুপুরুষ একজন ও অবশ্যই আমার দুই ছেলে যে সুপুরুষ তাতে সন্দেহ নেই চলো তোমাদের তৈরি করি কাল সন্ধ্যের মধ্যে তোমাদের দুজনের মধ্যে একজন রাজকন্যার স্বামী হবে শোনো আমাকে চাঁদে নিয়ে চলো হয়তো তুমি ভুল শুনেছ আমি চাঁদ বলেছিলাম কি বোকা কিন্তু এতেও মজা আছে <laughs> এখানে ফিরে এসো ও আমার সুন্দর দুই ছেলে যাও আমাকে রাজকন্যা এনে দাও হ্যাঁ বাবা চলো এরিক আমার জামা ও আসলে আমি তোমাকে শিক্ষা দেব ও আমার দাদারা কোথায় গেছে কোনো বিশেষ ব্যাপার নাকি ভালো তুমি খেয়াল করেছো আমাকে দেখে কি মনে হচ্ছে বিশেষভাবে সেজেছি না কি তাই তো <laughs> না আমি জিজ্ঞেস করলাম কারণ তোমার চুলটা কেমন যেন দেখাচ্ছে হুম তুমি আমার জামা খারাপ করে দিলে প্রাসাদে যেতে আমাদের দেরি হয়ে যাচ্ছে ও ও প্রাসাদে কেন যাচ্ছ বলো আমায় যাক আমাদের যেতে দাও তোমার জন্য আমাদের দিন খারাপ করতে চাই না না আগে আমাকে বলো কি হলো আমি তো তোমার ভাই হই বলো হই না হয় রে হ্যাঁ তুমি ভাই তাই তুমি সরে যাও আর তোমার দাদাদের রাজকন্যার মন জয় করতে যেতে দাও সে আজ তার স্বামী নির্বাচন করবে নামও এক্ষুনি চলো এরিক সাবধানে যেও তোমরা ও বাবা আমাকে যেতে দাও না আমি যাই প্লিজ প্লিজ তা কিসের জন্য রাজকন্যার মন জয় করতে আমাকে জিততে দাও আমাকে জিততে দাও এটা কথার কথা গাধা ছেলে আসলে তার মন জয় করতে হবে না সে যেন তোমাকে বেছে নেয় কিন্তু ও নেবে আর এমনিতেও তো তুমি আমাকে বলেছো যে আমার থিতু হওয়া উচিত হ্যাঁ মানে মানসিকভাবে যাই না বাবা আমাকে যেতে দাও <sighs> আচ্ছা আমার পা ছাড়ো আর যাও তাহলে হ্যান্স তুমি কি বলো প্রাসাদে ঢুকি আমি সেলাই করতে শুরু করে দেব না ভাই ওটা তোমার আসল অস্ত্র শুরুতেই নিজের সব গুণগুলো দেখিয়ে দেবে না প্রথমে হিসেব রাখার নিয়ম দিয়ে শুরু করবে তাতেই রাজকন্যা মুগ্ধ হয়ে যাবে এই যে আমার দাদারা ও ফল ঠিক এটাই আমার দরকার ছিল ও তাহলে তুমি নিজের খাবার বানাতে শিখে গেছো আমার ভাই খুব ভালো <laughs> তোমরা খুব মজা করতে পারো <laughs> ও না না এটা হলো আমার হবু স্ত্রীর শুধুই রাজকন্যার কি কি তুমিও প্রাসাদে যাচ্ছ নাকি ও হ্যাঁ নিশ্চয়ই ওখানেই তো রাজকন্যা আছে কি ঠিক বললাম তো আর তুমি তাকে এটা দেবে একটা পচা ফল আসলে খালি হাতে প্রাসাদে যাওয়াটা একেবারেই ভালো দেখায় না হ্যাঁ ঠিক তাই পচা ফল একেবারে যথাযথ উপহার তুমি তুমি দারুণ করেছো চলে এসো ভাই আর দেরি করা যাবে না দাদারা দেখো আমি কি পেয়েছি আহ জানো নিজের মগজটা খুঁজে পেয়েছে একটা জুতো আরে বাবা তুমি এই জুতোটা দিয়ে কি করবে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু হয়তো এটা দরকার পড়বে ও হ্যাঁ রাজকন্যার তো একটা পুরনো ছেঁড়া জুতো দরকার হতে পারে তার নতুন দামি জুতোটা হারিয়ে গেলে কি হবে বলো তো কথাটা তুমি শুনলে আমি তো এটা ভাবতেই পারিনি সত্যি ও খুব চালাক কিন্তু বেশিক্ষণ থাকবে না আমি আরও কিছু খুঁজে দেখি দাদারা দেখো আমি আবার কি পেয়েছি ও আবার একবার ও আর নয় দেখো ওই বিচ্ছিরি জিনিসটা আমার সামনে এনো না কিন্তু মাটি কাদা তোমার হয়েছেটা কি বলো তো সেটা তো আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় দরকার পড়তে পারে হ্যাঁ এখন শিগগিরই চলো তো ভাই ওর সঙ্গে আমাদের কেউ দেখে না ফেলে ও একেই বলে প্রতিযোগিতা ইহা ও কি সুন্দর এটা দেখো একবার থামো তুমি না আমি একজন শিক্ষিত মানুষ তোমার জুতোতে কাদা তুমি যেতে পারো এরপর লা লা লা লা লা লা <laughs> দারুণ এখন বলুন আপনি কেন নিজেকে এই বিয়ের জন্য উপযুক্ত মনে করেন আমি আমি একজন পুরুষ আর আপনি একজন নারী ও ভাগ্যিস আপনি এটা বললেন আমি ভাবছিলাম যে দাড়ি রাখবো ব্যাস আর কিছু আপনার তাহলে সম্পত্তি চাই না তো ও কিন্তু সম্পত্তি ছাড়া রাজার আর কি দাম মানে একদিন তো আপনার পিতা মারা যাবেন তাই না কি দূর হয়ে যাও ও না বাবা আমার কি মত জানতে চাও না তুমি হ্যাঁ নিশ্চয়ই বলো এর ব্যাপারে তোমার কি মত না না কি না এটা কি দরকার আছে যাদের নাকচ করেছে তাদের সবাইকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে এর পরের প্রার্থী কুমার হ্যান্স হ্যামিংওয়ে তার অনেক প্রতিভার মধ্যে একটি হলো সে ল্যাটিন ভাষায় পণ্ডিত খুব ভালো কথা আপনি ল্যাটিন ভাষায় একটা কবিতা শোনাতে পারেন আচ্ছা আমি তো ল্যাটিন ভাষায় পণ্ডিত নই কুমার হান্সের মতো আমার ধারণা ওটা ল্যাটিন নয় তাই তো না মানে আমি না মানে হ্যাঁ না মানে আপনি কি কোনো ভাষা জানে না তো না মানে বাবা না মানে বা ও কি রোমান্টিক প্রহরী এরপর না না ইগো মেম্বার কা সিরা ইয়াড মিঙ্গো উনি কি বললেন ওটা কি কবিতা হে রাজকন্যা উনি বললেন যে ওনার পাতলুন ভিজে যাবে ইউ এক্ষুনি ওকে দূর করে দিন না না না আমার চুল আমার জামা না বিরক্ত লাগছে আমি একটু ঘুরে আসতে পারি না মা আরো যে কত পাত্র রয়েছে এখানে এরপর এরপর কুমার এরিক হ্যামিংওয়ে উনি হলেন কুমার হ্যান্স হ্যামিংওয়ের ভাই আর উনি হিসেব রক্ষার নিয়মে পারদর্শী নিয়ম হলো হিসেব রক্ষার নিয়ম আসলে ব্যাপারটা হলো হিসেব রাখাটা খুবই জরুরি বিরক্ত হয়ে গেছি এরপর না দাঁড়ান আমি সাঁতার জানি না কিন্তু সেলাই করতে জানি আমাকে সেলাই করতে দিন অন্তত ভেসে থাকার মতো কিছু দিন এটা তো হত্যা ও চুপ করো জল অত গভীর না যে তুমি ডুবে যাবে দাঁড়াও দাঁড়াও বোকা ছাগল ও এই যে দাদা তুমি এখানে কি করছো তোমার তো কথা ছিল যে তোমার হাতটা বাড়াও এখানে এসব হচ্ছেটা কি রক্ষী ধরো ওদের ওহ মাফ করে দাও দাদা আমাকে যেতে হবে দাঁড়াও জ্যাক না রক্ষী ধরো ওদের প্রহরী না তোমার পরিচয় কি ও হাই আমি জ্যাক সত্যি বলছি তোমার পোশাকটা খুব সুন্দর আচ্ছা এটাকে বানিয়েছে বলবে তুমি কি আমার সঙ্গে ডান্স করতে চাও রাজকন্যা ও সানন্দে আমি ভীষণ আনন্দ পেলাম অসাধারণ লাগছে হয় হয় এ কি তুমি কে হে এক্ষুনি প্রাসাদ থেকে দূর হয়ে যাও না দাঁড়াও বাবা আমার কিছু বলার আছে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি ওকেই বিয়ে করব না তুমি খুব সুন্দর কিন্তু আমি এখানে রাজকন্যাকে দেখতে এসেছি আমি সত্যি বলছি আমি খুব দুঃখিত <laughs> চারিদিকটা একবার দেখো আমাকে দেখে কি মনে হচ্ছে ও তুমি তাহলে রাজকন্যা আমি রাজকন্যার প্রেমে পড়ে গেছি সম্ভাবনা কতটা আছে <laughs> হ্যাঁ সম্ভাবনা কতটা আছে আক্ষেপের আর শেষ থাকবে না শোনো মন্ত্রীরা বিয়ের ব্যবস্থা করে ফেলো আমার মেয়ে শেষমেশ তার স্বামী নির্বাচন করেছে ব্যাপারটা দেখলে হ্যান্স সম্ভাবনা কতটা আছে ভালোই সম্ভাবনা আছে আমার ভাই আমরা সব সময় ভাবতাম যে জ্যাক বোকা কিন্তু ও আসলে বোকা নয় হয়তো আমাদের কাছে বোকা কিন্তু তার মানে এই নয় যে ও সবার কাছে বোকা আসলে সবাই আলাদা আলাদা ভাবে দেখে একেই তো বলে দৃষ্টিভঙ্গি ভাই জ্যাক নিজেকে নিয়ে কখনো লজ্জা পেত না সত্যি বলতে ও নিজেকে ভালোই বাসত আর এটাই কিন্তু সঠিক জানো তো যখন নিজেদের ভালোবাসবো তখনই আমরা বাঁচতে শিখব হ্যাঁ চলো এবার জল থেকে ওঠা যাক না হলে আমার সর্দি লেগে যাবে